سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের পনেরোতম পাড়ার শুরু থেকে তেলাওয়াত করেছি মৌসুমি আলোচনা করা এটা নবীজি সুন্নত যেহেতু এখন রজব মাস এই মাসে হুজুরপাক সাল্লাহ আলাই আসাল্লামের মেয়েরাজ সংগঠিত হয়েছিল গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সকলের নবুয়তকে বিশ্ববাসীর কাছে সত্য হিসাবে প্রমাণিত করার জন্য কিছু মর্যাদা দান করেছেন মর্যাদা মানে অলৌকিক অসাধারণ ঘটনাবলী নবীদের থেকে যে সমস্ত অলৌকিক ঘটনাবলী প্রকাশ হয় অস্বাভাবিক এগুলাকে বলা হয় মর্যাদা আর আউলিয়ায় কেরাম থেকে যদি অস্বাভাবিক কোনো কাজ প্রকাশ পায় এগুলাকে বলা হয় কারামত ওলাকদ যা আত রুসুল উনা বিল বাইয়েনাথ সুরায় মায়েদার আয়াত অন্য আয়াত আছে ওলাকদ আরসালনা রুসুলানা বিল বাইনাত আল্লাহ বলেছেন আমি রসুলদেরকে বাইনাত এটি বহু বচন এক বচন হচ্ছে বাইয়েন আয়াত বহু বচন আয়াতুন এক বচন আয়াত বাইয়েনাত বাইয়েন মানে হচ্ছে মর্যাদা যেমন ধরুন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সালাদুয়াসাল্লামকে ওনার নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য অনেকগুলো মৌজেদা দিয়েছেন তার মধ্যে একটা মৌজেদা উনাকে আগুনে নিক্ষেপ করার কারণে আগুন বাগানে পরিণত হয়েছে এটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের একটা মজেদা এই মজেদাটাকে আল্লাপাক কোরআন কারিমে এ ভাষায় উল্লেখ করেছেন কলু হারিকুহু আলিহা আলিহাতাকুম কুন্তুম ফাইলি এদের পরামর্শ সিদ্ধান্ত হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হোক নিক্ষেপ করা হলো পরামর্শ মতে যে আগুনের স্বভাব জালি দেওয়া সে আগুনে ইব্রাহিম আলাইসাল্লাহামকে নিক্ষেপ করার সাথে সাথে আগুন এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গিয়েছে সোহান আল্লাহ এটা ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের একটা মর্যাদা আরো একজন নবী মুসা আলাই সালাদুসালাম উনাকেও আল্লাহ রব্বুল আলমী অগণিত মর্যাদা দান করেছেন যেমন একটা মর্যাদা উনারা তো একটি লাঠি ছিল আল্লাহ পাক উনাকে বলেছেন আল কিহা লাঠিটাকে জমিনে ফেল ফাল কহা ফাইজা হিয়া হাইয়াতুন তাতা মুসা আলাই সালাদুসালাম লাঠি জমিনে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে লাঠি আজদাহায় পরিণত হয়েছে বিশাল একটি সাপের রূপ ধারণ করেছে লাডি সাপ হওয়া এটা একটা অস্বাভাবিক কাণ্ড নবীর থেকে প্রকাশ পেয়েছে এই জন্য এটা হচ্ছে হজরত মুসাল্লাহ সাল্লাতামের একটা মর্যাদা তাওজাসা পি নফসিহি খিফাতাম মুসা মুসা আলাইসাল্লাম ভয় পেয়ে গিয়েছে একটা হাতের লাঠি সাপ হয়েছে এটা তো ভয় আসারা উনি মানুষ তো উনি তো আর ফেরিস্তা না ভয় আসা তো স্বাভাবিক মুসা আলাইসাল্লামের গোত্র একদা অনাবৃষ্টির কারণে পানির সংকট দেখা দিচ্ছে ওদের গোত্রের ভিতরে গোত্র গোত্রবাসীরা মুসা আলাহিসাল্লামের কাছে পানি চেয়েছে তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর দরবার পানি চাইলেন যে আল্লাহ পানির ব্যবস্থা করুন আল্লাহর কাছে পানি চাওয়ার পর আল্লাহ পাক বলেছেন পাকুল না জিরিবু নাজরিবু বিআসক আল হাজার হে মুসা তোমার হাতে যে লাঠিটি আছে ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো পান পাজারত মিন হুসনাতা আশ্রতা আইনা লাঠি লাঠি দিয়ে জমিনের উপর আঘাত করার সাথে সাথে জমিন থেকে বারোটা নহর পাথর থেকে বারোটা পানির নহর প্রবাহিত হয়ে গিয়েছে এটাও ছিল উনার একটা কি মজেদা আল্লাহ রব্বুল আলমিন এভাবে আমাদের আখির নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাই আসাল্লামকেও অগণিত মৌজেদা দান করেছেন এক নম্বর মৌজেদা শ্রেষ্ঠ মৌজেদা হুজুর পাক সাল্লামের যেটা সেটা হচ্ছে কোরআন মৌজেদায় কোরআন আল্লাহর নবী জীবনে কোনো মাদ্রাসায় পড়ালেখা করেনি কোনো উস্তাদের কাছে গিয়ে শিক্ষা করেননি জন্মের আগে বাপ হারিয়েছে জন্মের ছয় বছর পর মাকে হারিয়ে ফেলছে ছয় মাস পর মাতা পিতা উভয়জন জীবিত থাকলে হয়তোবা মাতা পিতা ওদেরকে কোনো মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাইত আমাদের দেশে সাধারণত যে সমস্ত সন্তানদের মাতা পিতা থাকে না ওদের শিক্ষার তেমন একটা সুব্যবস্থাও থাকে না তাল্লার নবী মাতা পিতা হারিয়ে ফেলেছেন এবং মাদ্রাসায় পড়েন নাই উনার কোনো শিক্ষকও নাই কিন্তু উনার মুখ থেকে কোরআনে কারিম আল্লাহ রবুল্লা আলমিন বের করেছেন তিরিশ পারা কোরআন এমন কোরআন যে কোরআনের একটি আয়াতের মোকাবেলা করতে গিয়ে আরবের লোক সবচেয়ে বড় পণ্ডিত ছিল আরবির উপর ভাষার উপর কিন্তু একটা আয়াতের মোকাবেলা তো তারা করতে পারে নাই তিনি উম্মি উম্মি মানে আনফর যে পড়ালেখা জানে না তার মুক্তি এর পাণ্ডিত্যপূর্ণ যদি আয়াত কোরআন বের হয় এটা তো অবশ্যই ওনার জন্য একটা মর্যাদা কোরআনে কারিমের এক একটা অক্ষরের ভিতরে আল্লাহ এমন নূর রেখে দিয়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমদুল্লাহ আলাই বলেন নজমে নজমস দরবারা আদা হাসতে বরদর ঝাপে তাপ নজমে নজমস দরবারা আদা হাসতে হাসতে বরদর ঝাপে তাপ হরফে হরফে উচি হাস্ত হুদা বারে রশিদ আল্লাহ রব্বুল আলমিন পুরাণে কারিমের প্রতিটি অক্ষরে এমন নূর রেখেছে যদি ওই নূর বাস্তবে প্রকাশ পাইত আমাদের মাঝে তাহলে সারা পৃথিবী ওই অক্ষরের নূরে আলোকিত হয়ে যেত কিন্তু আল্লাহ রব্দুল আলমিন ওই নূরটাকে কন্ট্রোল করে ফেলেছেন কারণ আমাদের ওই চক্ষু নেই এই চর্ম চোখের দ্বারায় পুরাণে কারিমের নূর আমরা অনুভব করবো এটা হতে পারে না আমাদের চোখের জুতি চলে যেতে পারে এই জন্য আল্লাহ নূরকে কন্ট্রোল করেছেন যেমন ধরুন একটা বাতি যখন এটাকে জ্বালি দেওয়া হয় সাধারণত বাতির দিকে তাকানো যায় না কেন বাতির আলোর কারণে যদি বাতিটাকে ডিম করে দেওয়া হয় তখন তার দিকে তাকানো যায় তাকানো সম্ভব যদি উপরে একটা কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয় তাহলে আলো আরো কমে যায় তাকানো আরো সম্ভব হয় কোরআনে কারেন্ট ছিল লোহে মাহফুজে কত উপরে আল্লাহ পাক এটাকে ডিম করেছে ডিম নাজিল প্রথমে এসেছে সামায় দুনিয়া প্রথম আকাশে আলো তার একটু কমে গেছে এটাকে ডিম করছে আল্লাহ পাক ওখান থেকে আসছে আল্লাহর নবীর কলবে ওখান থেকে আসছে আমাদের মাঝে ধাপে ধাপে এটার উপর ফর্দা কাপড় জড়ানো হয়েছে তার মানে তার নূরটাকে কন্ট্রোল করা হয়েছে যদি কোরআনের আসল নূর আমাদের ভিতরে প্রকাশ পাইতাম আমরা সকলে তার নূরে অন্ধ হয়ে যাইতাম অন্ধ তা আল্লাহ পাক হুজুর পাক সাল্লাহ সাল্লামকে কোরআনে কারিম নাজিল করেছেন ওনার উপর এটা হচ্ছে ওনার নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ যে উনি যে একজন সত্য নবী সবকে কামার চাঁদকে দ্বিখণ্ডিত করা এটাও নবীজির একটা মর্যাদা ছিল কাফেরা বলেছেন তুমি যদি সত্য নবী হয়ে থাকো চাঁদকে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাও কাফের যাবে সবকে কমার কে লিয়ে আর ঝুঁকিয়া একে ইশারা আছে ছাদ টুকরো করে দেয়া আল্লাহর নবী আল্লাহর নির্দেশে ইশারা করলেন আঙ্গুল দিয়ে সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা দুই পাহাড়ের উপর গিয়ে পড়েছে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এটাও নবীর একটা মজেদা আল্লাহ নবীর আরো একটি মজেদা ইসলামের প্রারম্ভিক যুগে নবীজি মসজিদে নবীতে একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুদ্া দিতেন খেজুর গাছের একটি কাণ্ড একটা খাঁড়ি কিন্তু যখন মিম্বর তৈরি করা হয় তখন মিম্বর ছিল না তখন আল্লাহ নবী খেজুর কাণ্ডটার সাদার বর দিয়ে খুদ্া দেয় না আল্লাহ নবীর সাথে খেজুর গাছের কাণ্ডটির সাথে একটু বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খেজুর গাছের কাণ্ডটি সহ্য করতে পারল না সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে উস্তুনে হান্নানা যেটাকে বলা হয় ইজমিরা বর্ণাবুদে চশমে দিলহান নানারা চুব দিদে হিরে আপার জানারা তার চোখ আছে উস্তুনে হান্নানা যদিও আমাদের দৃষ্টি একটা গাছ কিন্তু আল্লাপাক তাকে ওই চক্ষু দান করেছে সে অনুধাবন করতে পারছে যে এতদিন নবী আমার সাথে হেলাম দিয়ে খোদবা দিত এখন আর নবী আমার সাথে হেলাম দিয়ে খোদবা দেয় না আল্লাপাক তাকে ওই চক্ষু দান করেছে এই জন্য নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করেছে আল্লাহর নবী উপস্থিত সাহাবা একরামকে বলেছেন সাহাবা ও আমার সাহাবিরা তোমরা শুনো এই খেজুর গাছের কাণ্ড থেকে কান্নার আওয়াজ আসছে আমার বিচ্ছেদের কারণে এটাও নবীজির একটা মর্যাদা ছিল আল্লাহর নবী একদা পাহাড়ে উঠলেন উহুদ পাহাড় এটা মদিনার একটি পাহাড় কথা বুঝতেছেন আমার আল্লাহর নবী এবং হজরত আহবক সিদ্দিক এবং হজরত উমর রজিয়াল তালানু এবং ওসমান রজিয়াল তালান চারজন উহুদ পাহাড়ে উঠার সাথে সাথে উহুদ পাহাড় নাড়াচাড়া শুরু করছে আল্লাহর নবী বলেন উস্কুনিয়া উহুদ ফালাইসা আলাইকা ইল্লা নবীন ও সিদ্দিকুন ও শাহিদান হে উহুদ তুমি থামো তুমি কি জানো তোমার উপর কে আছে তোমার উপর তো দাঁড়িয়ে আছে একজন নবী এবং একজন সিদ্দিক এবং দুজন শহীদ সাহাবি এই দুজন সাহাবি শহীদ হবে আল্লাহর নবী আগে ভবিষ্যৎবাণী করেছেন এরা তো জীবিত আল্লাহর নবী আগে বলে দিয়েছেন এরা কি হবে এটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ নবীর কথা দ্বারা বেশি আসছে যার কারণে এরা পরবর্তীতে সাজাতেই বরণ করছে হজরত আউ ওসমান এবং হজরত ওমর অত্যন্ত নির্যাতিত হয়ে সাজাত বরণ করছে কাপড়ের দ্বারা আমরা সকলেই জানি আল্লাহ নবীর আরো একটি মজেদা খাবার আনা হয়েছে খাবার তাজবি করতেছে খাবারের থেকে তাজবির আওয়াজ বের হয় এটা একটি মর্যাদা আরো একটি মর্যাদা এক যুদ্ধে যাওয়ার পরে মুজাহিদিন ইসলামের পানি শেষ সাহাবা একরাম বলেছেন ইয়া রসুল্লাহ পানি নেই সব নদী খাল বিল শুকিয়ে গেছে আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের পাত্রগুলো ঝেড়ে একটু পানি আমার জন্য আনো একটু পানি পানি আনার পরে নবীজি পানির উপর এভাবে আঙুল রেখলেন আঙ্গুল রাখার সাথে সাথে সঙ্গে সঙ্গে আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে সমস্ত সাহাবাহাম পানি পান করেছেন ওদের জানোয়ারগুলোকে পানি পান করাইছেন এবং যে মস্কো ছিল পানির ভাণ্ড এই আঙুল থেকে বের হওয়া পানি দ্বারা এই সবগুলোকে ভর্তি করেছেন এটা কি একটা মজেদা না অবশ্যই একটা মজেদা আমাদের আঙুল থেকে জীবন জীবনও আমাদের আঙুল থেকে বের হয় ডাম কিন্তু নবীর আঙুল থেকে বের হয়েছে পানি স্বচ্ছ পিওর মিষ্টি পানি আমার ভাইরা আল্লাহ নবীর আরো একটি মৌজেদা মেরাজ এটাও কিন্তু নবীর একটা মৌজেদা মেরাজ কাকে বলে কি এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম মেরাজ মানে লিফট সিঁড়ি আল্লাহর নবী যেহেতু জমিন থেকে উপরে উঠে আরশে পর্যন্ত লিফ্টের মাধ্যমে ভ্রমণ করেছেন এটা জান্নাতির লিফট এই জন্য আল্লাহ নবীর এই সফরকে মেরাজের সফর বলা হয় লিফটের সফর যাই হোক আমার ভাইরা আল্লাহর নবী হজরতে উম্মে হানি উনার ফুফু উম্মে হানি রজিয়াল্লাহ তালা আনার গড়ে সাহিত্য ছিলেন পুরাপুরি ঘুমের মধ্যেও ছিল না আবার পুরাপুরি জাগ্রত অবস্থায়ও ছিল না হাদিসের বাঁচায় নবী বলেছেন আনা বাইনের না আমি অলিয়াকুজন আতা নিয়াল মালাক আমি একবারে ঘুমেও না একবারে জাগ্রত অবস্থায়ও না ওই অবস্থায় জিবরির আলাইসাল্লাম ছাদ ভেঙে আল্লাহর নবীর কাছে এসে নবীকে উপরে দিয়ে নিয়ে গেলেন ঘরের দরজা দি না কোন দিকে ছাদে দিয়ে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেছেন হাতিমে কাবা যারা হস করেছেন তিনারা কিছু জানেন বুঝবেন হাতিমে কাবা এটা কাবা শরীফের উত্তর পাশে ওয়াল দিয়ে ব্যস্তুনি দেওয়া একটা জায়গা ওটাকে হাতিমে কাবা বলা হয় কোরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করেছিল ওরা হচ্ছে কাবা শরীফের পঞ্চম নম্বর নির্মাতা আমি গত কয়েকদিন আগে একবার বলেছি কালো গিলাপ জড়ানো যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এ ঘরটাকে দশ বার নির্মাণ করা হয়েছে বানা বাইদা রব্বিল আর সে আশ্রুম পাকুজ হোমো মালাইকাতুল্লাহিল কেরামু ফাআদামু ফাশিসুন ফা ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন কবলাহা যাইনে জোরহামু ওয়াবুদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা বেনা হাজ্জাজ ওয়াহাজা মুতাম্মিমু মালাইকাতুল্লাহিল কেরাম সর্বপ্রথম এই ঘরটিকে নির্মাণ করেছেন ফেরিস্তারা ফা আদম তারপর হজরত আদম আলাইসাল্লাম ফা আলাইসাল্লাম আদম একবার ছোট ছেলে উনার পর পঞ্চাশটি তরিকা অবতীর্ণ করা হয়েছে শীত একবার অত্যন্ত সুন্দর ছিলেন চতুর্থ তো ইব্রাহিম আলাই সালাম সুম্মা আমালিকু তারপরে কমে আমালিক কোরাই কোরাইশুন কবলা হাজাইনে জোরহামু কবিলায় জোরহাম কবিলায় কোসাই Quraish Abdullah Abdul Zubair Abdullah ইবনুল হুজুর পাক সাল্লামের শালির ছেলে হজরত আসমা রাজিউল্লাহ তাল্লাহ ছিলেন হজরত আয়সা সিদ্দিকা রাজিল্লাহ তাল্লাহার বোন আয়সা সিদ্দিকা হুজুরের স্ত্রী ছিলেন উনার স্ত্রীর বোন আসমা আসমার ছেলে জোবায়ের আবদুল্লেবনে জোবায়ের তাহলে এই আবদুল্লেবনে জোবায়ের হুজুর পাক চলেছিলাম নাকি শালির ছেলে উনি অষ্টম নির্মাতা আর নবম নির্মাতা দশম নির্মাতা হাজ্জাজ ইবনে ইউসুফ যারা ইতিহাস পড়েছেন জানেন একজন জলেন বাচ্চা ছিলেন কোরআনে কারিমের জবরদের পেশ যে হরকত আমরা দেখতে পাচ্ছি এটা হাজ্জাজ ইউসুফ দিয়েছেন এবং উনারাই নির্মাণ করা ঘর যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এটা সর্বশেষ নির্মাতা সে তো কোরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করতেছিল ওরা ছিল অত্যন্ত অভাবী আর্থিক দুর্বলতার কারণে কাবা শরীফকে তার পুরো এরিয়ে নিয়ে নির্মাণ করতে পারে নাই কাবা শরীফের একটু অংশ ছেড়ে দিয়ে তারা নির্মাণ করেছে আর্থিক দুর্বলতা টাকা পয়সা নেই এই জন্য পুরাটা নিয়ে তারা উঠেতে পারে নাই কিছু অংশ ছেড়ে দিয়েছে ওই ছেড়ে দেওয়া অংশটাকেই হাতিমে কাবা বলা হয় আসলে এটার ভিতরে একটা একমত আছে খুব একটা একমত আছে আল্লাহ জানেন যে আমার হাজার হাজার বান্দারা মক্কাতে হস করার জন্য আসবে এটা আল্লাহ জানেন জানেন কি না জানেন এবং সকলেরই আগ্রহ থাকবে অন্তত একবারও কাবা শরীফের ভিতরে ঢুকার আপনারা যারা মক্কা শরীফে যান কি কন ঢুকার একটা আগ্রহ আছে না ভিতরে আল্লাহ আপনাকে ভালো করে জানেন যে সকলেরই একটা আগ্রহ থাকবে ঢুকার জন্য যে মনের চাহিদাটা নিবারণ করার জন্য কিন্তু রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে হয়তো সুযোগ নাও পেতে পারে এই জন্য কিছু অংশকে ছেড়ে দেওয়া হয়েছে এই অংশের যে দাম কথা বুঝতেছেন আমার এই হাতিমে কাবার যে দাম কাবা শরীফেরও সে দাম কাবা শরীফের ভিতরে এক রাকাত নামাজ পড়লে যেমনি ভাবে এক লক্ষ নামাজ রাকাতের স্বভাব এ হাতিমে কাবার ভিতরে যদি কোনো মানুষ নামাজ পড়ে এক রাকাতে কয় লক্ষ একবার দুটার মান সমান ওইটা ওয়াল দিয়ে বেশ তৈরি করা ওইটা ওয়াল বাদে এই জন্য এটার গুরুত্ব একটু কম কিন্তু দুটার মূল্য সমান হাতিমে কাবা থেকে নেওয়ার পর কাবা নেওয়ার পর হুজুর পাক সাল্লাহ সাল্লামের সিনা মুবারক অপারেশন করেছেন জিবরিল আলাইসাল্লাম অপারেশন করে কলপ এবং দিলকে বের করে জমজমের ফানি দ্বারা দুয়ে মুছে পরিষ্কার করলেন কেন যেহেতু সফর তো অনেক দূরের উর্দু জগতের সফর নাকি ঢাকার সফর উর্দু জগতের সফর না ওই দেশের যোগ্যতা আসা লাগবে ভিতরে কিভাবে যেমনিভাবে আমরা কোনো দেশে যাওয়ার জন্য যদি ইচ্ছে করি তখন ওই দেশে যাওয়ার আগে আমাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয় কি কন দেওয়া হয় কিনা বিদেশ কেউ যান নাই কখনো ইঞ্জেকশন দেওয়া হয় না আপনাকে বাংলাদেশে অথবা ট্যাবলেট খাওয়ানো হয় কেন যাতে করে বিদেশে যাওয়ার পর বিদেশের আবহাওয়া আপনাকে কোনো ক্ষতি না পৌঁছাইতে পারে ওই দেশের আবহাওয়াটাকে আপনার দেহের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে আপনার দেশে টিকা অথবা ওষুধ ট্যাবলেট খাওয়ায় এখন আল্লাহর নবী তো বিদেশ যাবে না এটা তো উর্ধ জগতের ভ্রমণ কত উপরে এটা ইনশাল্লাহ হিসাবটা বলতে পারবো না আগামী সপ্তাহ আল্লাহ হায়াত দিল বলবো কত উপরে ওই জগতের যোগ্যতা আসা লাগবে কারণ ওই জায়গায় এমন কিছু ঘটনা ঘটবে যেটা দেখলে হয়তো তিনি বরদাস্ত নাও তো করতে পারেন মুসা আলাহ সাল্লাতামের লাঠি যখন সাপ হয় ভয় পেয়েছেন কিনা আরে কয় না সাপ লাঠি যখন সাপ হয়েছে ভয় পেয়ে গেল আল্লাহর নবী যে এত উপরে যাবে উনিও তো এমন কিছু ঘটনা দেখবে ভয় পেয়ে যেতে পারে স্বাভাবিক এই জন্য উনাকে বের করেছেন অস্বাভাবিক পদ্ধতিতে মানুষে বের হয় ঘরের দরজা দিয়ে উনাকে বের করা হয়েছে সে চাপ দিয়ে এ যে অস্বাভাবিক কাণ্ড করতেছে আর ওখানে গিয়ে কত কিছু দেখবে হয়তো বরদাস্ত নাও হইতে পারে এই জন্য ওই দেশের আবহাওয়া যাতে করে তিনার দেড় সাথে একজাস্ট হয় ওই ঘটনাগুলো যেন তিনি সহ্য করতে পারেন এই জন্য জমজমের পানি দ্বারা উনার কলপ এবং দিলকে দুই মুখে পরিষ্কার করা হয়েছে আসলে এর জন্য আল্লাহ পাক কুদরতি একটা ট্যাবলেটের একটা জিনিসের ব্যবস্থা করেছে ডাব ডাব চিনেন আপনারা ডাব চিনেন না ডাব কোন এলাকাতে যদি যান ধরুন আপনি নোয়াখালী থেকে উত্তরবঙ্গে যাবেন নোয়াখালীর আবহাওয়া এক ধরনের উত্তরবঙ্গের আবহাওয়া আরেক ধরনের হঠাৎ যদি নোয়াখালী থেকে উত্তরবঙ্গে গিয়ে আপনি গোসল করেন দেখবেন মাথায় ধরে যায় বা আবহাওয়া শরীরের সাথে একজাস্ট হয় না জ্বরে ধরে তো আল্লাপাক ডাবের ব্যবস্থা করেছেন যে দেশেই যাবেন যে জেলাতে যাবেন ওই জেলার একটা ডাব যাওয়ার সাথে সাথে খেয়ে নেবেন কথা বুঝছেন আমার ওই এলাকার কি খাবেন একটা ডাব যদি খান ডাবের সাথে আবহাওয়ার সাথে সম্পর্ক আছে ডাব যদি খান ওই এলাকার তখন ওই এলাকার আবহাওয়া যত ডিফারেন্স থাকুক না কেন আপনার এলাকার আবহাওয়ার সাথে কিন্তু আপনাকে আর ক্ষতি সাধন করতে পারবে না আপনার শরীরের সাথে ওই এলাকার আবহাওয়া অ্যাডজাস্ট হবে যদি একটা কি খেতে পারেন ডাব খাইতে পারেন এটা কুদরতি ট্যাবলেট আল্লাহ ব্যবস্থা করেছেন আমাদের জন্য যাই হোক আমার ভাইরা হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করার পর বোরাকের মাধ্যমে বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানের সাবেক কাবা এই কাবার দিকে ফিরে আল্লাহর নবী সতেরো মাস কয়েদিন নামাজ পড়েছেন তো মুসলমানের সাবেক কাবা জেরুজালেম অবস্থিত ইহুদি খ্রিস্টানদের আপনার নিয়ন্ত্রণ যে বর্তমান মসজিদ হজরত এই মসজিদের নির্মাতা নির্মাতা ছিলেন হজরত সুলাইমান আলাই সালাতাম জিনের মাধ্যমে অত্যন্ত সুন্দর করে এটাকে নির্মাণ করেছেন যাই হোক সে ঘটনা পরে কাবা থেকে বাইতুল মোকাদ্দাসে তিনি গিয়েছেন যাওয়ার পথে কিছু ঘটনা ঘটেছে আল্লাহর নবী দেখেছে কিন্তু বুঝেন না জিব্রিলকে জিজ্ঞাসা করছে যেমন একটা ঘটনা এমন এক সম্প্রদায়ের ফাঁস দিয়ে আল্লাহর নবী গিয়েছেন যারা দেহের সমগ্র শক্তি ব্যয় করে প্রত্যেকেই একটা একটা কাঠের বোঝা মাথায় উঠানোর চেষ্টা করতেছে কাঠের বোঝা কিন্তু ওরা পারতেছে না তার পাশাপাশি প্রত্যেকটি কাঠের বোঝার মধ্যে ওরা কাঠকে আরো অ্যাড করতেছে এমনি বোঝাটা মাথায় উঠাতে পারতেছে না আরো কিছু বোঝার সঙ্গে সঙ্গে কি তার ড্যাশ করতেছে বোঝাটাকে আরো ভারী করতেছে অনেক চেষ্টা করিও তারা ওই বোঝাটা মাথায় নিতে পারে না এভাবে একজন কিছু সম্প্রদায়কে দেখেছেন আল্লাহর নবী জিব্রিলকে বলেছেন জিব্রিল এরা কারা যারা শত চেষ্টা করেও তাদের বোঝাটি মাথায় তুলতে পারতেছে না এরা কারা জিব্রিল বলেছেন এরা রসুল আল্লাহ এরা আর অন্য কেউ নয় এরা হচ্ছে ফরধন আত্মসাতকারী এরা হচ্ছে ফরধন আত্মসাতকারী যারা দুনিয়াতে অন্যের হক লুণ্ঠন করে খায় এরা হচ্ছে ওরা আমার ভাইরা এটা তো দুনিয়ার শাস্তি এভাবে করতেছে তারা পরকালে আরো কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন হাদিসে কিছু ইঙ্গিত দেওয়া আছে আল্লাহর নবী বলেন লাতুয়াদ্দুন্নাল হুকু কয়লা আহলিহা হাত্তা ইউকদ আলি শাতিল জালবা মিনাত শাতিল করনাব আল্লাহর আদালত কালকে আমতের দিন এমনভাবে কায়েম করা হবে মানুষের হক তো আদায় করে নেওয়া হবে সঙ্গে সঙ্গে প্রাণীদের হক আদায় করে নেওয়া হবে ছাড়ি নাই পরের হক যদি আপনি এখন জোর জবরদস্তির খান পরকালে এটাকে দিতেই হবে দেওয়া ছাড়া কোনো উপায় কি ওখানে কোনো ঘুষ কোনো কেলেঙ্কারি কোনো ফোন টেলিফোন চলবে যে হলো আমি অমুক দলে ছাড়ি দেন চলবে এগুলো এ সমস্ত বন্ডামি সেখানে কি চলবে না অপরাধী অপরাধী নিরপরাধী নিরপরাধী বাস নিরপরাধীকে অপরাধী বানাইতে পারবে না সেখানে আবার অপরাধীকে নিরপরাধী বানানোর ক্ষমতা কারো নেই হক আদায় করে নেওয়া হবে কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মান আখজা শিবরম মিনাল আরজে জুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাত মিন সাবি আরজিন আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা যারা অন্যের এক বিগত সম্পদ অন্যায়ভাবে লুটে খাবে কয় বিগত সবাই বলেন কয় বিগত এক বিগত মাত্র যদি অন্যের সম্পদ লুটে খা তিনটা শাস্তি তাকে পরকালে দেওয়া হবে তিনটা এক নাম্বার সাত স্তর জমিন জমিন তার মাথায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে বহন করতে পারবেন একটা ইট যদি আপনার গলায় বেঁধে দেওয়া হয় আহারে কত কষ্ট হয় যতটুকু জায়গা দখল করেছেন সাত তবক জমিন পর্যন্ত ওই জমিটাকে আপনার গলায় বেড়ি হিসাবে ফরিয়ে দেওয়া হবে কে আমাদের দিন আপনাকে সবাই দেখলে মাছ আল্লাহ উনি তো ওই যে দুনিয়াতে লুটি গেছে হে না নাম্বার দুই সাত তবক জমিন পর্যন্ত মাটির নিচে তাকে দোষী দেওয়া হবে নাম্বার তিন যেই জমিটা ফরের দখল করেছেন ওই জমিনের মাটি মাথায় নিয়ে হাসরের ময়দানে উঠার জন্য আপনাকে বাধ্য করা হবে ওই জমিনের মাটি মাথায় নিয়ে উঠার জন্য হাসর ময়দানে কি আপনাকে বাধ্য করা হবে আর দশ বিরিশটা ওনা এক ওনা ইট মাটি আমরা নিতে আমরা হিমশিম খাই কিভাবে এই মাটিগুলো মাথায় নিয়ে আসর ময়দানে উঠবেন আল্লাহ ভালো জানে আহ কি শাস্তি শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি দুই পয়সা অন্যের অন্যায়ভাবে খাবে দুই পয়সা মাত্র দুইটা পয়সা পয়সার চল এখন আমাদের দেশে নেই আগে ছিল ব্রিটিশের আমলে এখন নেই দুই পয়সা যদি অন্যায়ভাবে লুটে খায় কালকে আমাদের দিন তার আমল নামা থেকে সাতশত মাকবুল নামাজ চিনি নেওয়া হবে নাউজবিল্লাহ আপনার আমল নামা থেকে সাত ছোট মাকবুল নামাজ যে নামাজ কবুল হয়ে গেছে ওই নামাজটাকে চিনি নেওয়া হবে যে দিয়ে দাও নামাজ দিয়ে দাও তোমার এই নামাজের দুই পয়সার মূল্য নাই অন্যের হক মারি খান আর সামনের সামনে বসেন নামাজ পড়েন না কিচ্ছু কোনোটাই কাজে আসবে না এগুলো সামনের সবে যারা বলছেন আবার রাগ করিয়ে না আপনাদেরকে বলি না এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি অন্যের হক মারি খেয়ে যদি আপনি হজ একশো বারো করেন আপনার রেহাই নাই আপনার কি নাই রেহাই নাই এই জন্য ওগুলো ছেড়ে দেন এবাদত নামাজ পাঁচক্ত নামাজ ঠিকঠাক মতো পড়েন অন্যের হক ছেড়ে দেন জান্নাতে যাওয়ার জন্য এত এবাদতের দরকারও না জান্নাতে যাওয়ার জন্য একশোটা হজ আপনার আমলনামায় থাকতে হবে সাহায্য করতে হবে সারা জীবন এটা কোনো হাতিসে আপনার শুনেছেন কিচ্ছু নাই এগুলো হাতিসে কিচ্ছু নাই এত আবাদত কি করবেন আবার আবাদতের অস্বীকার করিয়েন আবাদত করিয়েন তবে ভিতরে এই সমস্ত শয়তানি রাখি আবাদত করলে আবাদতের মূল্য নেই আপনি যদি ফিওর হন আর আবাদত করেন আপনার প্রমোশন হতেই থাকবে পরকালে যাই হোক আমার ভাইরা একজন এক ব্যক্তির জানাজা আল্লাহ নবীর সামনে উপস্থিত করা হয়েছে জানাজা জানাজা মানে মৃত দেহ এটাকে আরবিতে জানাজা বলে আল্লাহর নবী সাহাবাইকরামকে জিজ্ঞেস করলো আমার সাহাবিরা এই লোকটার উপর কি কোনো ঋণ আছে ঋণ সাহাবাইকরাম বলেছেন হ্যাঁ এ লোকের উপর কিছু ঋণ আছে আচ্ছা ভালো কথা ঋণ পরিশোধ করার জন্য সম্পদ রেখে গিয়েছে কিনা ক না হুজুর এই লোকের সম্পদ নাই ঋণই তবে কি নাই সম্পদ নাই নবী বলে না আমি এর জানাজা পড়াবো না আরে কথা কয় না নবী কি কয় আমি এর জানাজা যে ঋণ করছে আবার পরিশোধ করার মতো ব্যবস্থা করে যায় নাই আমি এই লোকের জানাজা পড়াবো না আহ সাহবাইকরাম কান্না শুরু করেছে হজরত আলী বলেছেন ইয়ার রসুল আল্লাহ আলাইয়া তাই নুহু আমি প্রতিশ্রুতি দিলাম আমি এই লোকের ঋণগুলো আদায় করব কে বলেছে আলী ফাসল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সালাতান তারপরে গিয়ে আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়াইছে দেখছেন ঋণ ফরের হক এটা কত বড় মারাত্মক তোমা একটা জিনিস ঋণ ছিল এই জন্য আল্লাহ নবী তার জানাজা পড়াইতে অস্বীকৃতি প্রদান করেছেন যে আমি তার জানাজার নামাজ কি পড়াব আল্লাহর ওয়াস্তে লেনদেন সাপ রাখেন লেনদেন ক্লিয়ার বাস কোন দিন আপনার মৃত্যু চলে আছে এই গ্রান্টি আমার কাছেও নেই আপনার কাছেও নেই এমন এক লোকের কাছে আপনি টাকা পান অথবা আপনার আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়ে জানেও না যদি তারা জানতো যে আমার আব্বু অমুক লোককে দেনা আছে তখন না আপনার ছেলেরা যদি দয়াবান হয় ওরা আপনার ঋণগুলো পুরো পুরো করবে পরিশোধ করবে আর ওরা যদি নাই জানলো আপনি এমন এক জায়গায় ঋণ করছেন তখন আপনাকে কিন্তু পরকালে এর জন্য অনেক আমল দিয়ে দিতে হবে পিসের বাইরে আপনাকে আমরা শুনতেছেন কেয়া জিনা ছোট্ট করে আওয়াজ কিছু জিনা যাই হোক আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পর দেখলো একটা সম্প্রদায় যারা যাদের মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর খুব জোরে পাথর নিক্ষেপ করা হচ্ছে যাদের মাথায় যার ফলে ওদের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর পরপরেই তাদের মাথাটি আবার সাবেক আবেগ আগের অবস্থায় ফিরে আসে আবার এভাবে ফাতর মারা হচ্ছে লাগাতার অনবরত ফাতর মারাই হচ্ছে তাদের মাথায় নবী জিজ্ঞেস করলো দয়ালু নবী তো নবী কি দয়ালু নবী তো বরদাস্ত করতে পারে নাই এ জিব্রাইল এরা কারা কো হুজুর এরা হলো ওরা যারা ফরজ নামাজ আদায়ে উদাসীন ছিল কথা বুঝুন না ফরজ নামাজ আদায়ে কি ছিল উদাসীন ছিল সময় মতো এই যাচ্ছি যাব বাস যাচ্ছি যাব আজান ছয়েছে যাচ্ছি যাব বা জামাত শেষ স্বর্গ দূর জামাতের সাথে যখন ফুটতে পারলাম না তো আর এটা আজকে পড়ে গেলাম ফতুয়া দেয় জামাতের সাথে ফুটতে পারলাম না আর পড়লে কি সব আছে নাকি যারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ে উদাসীন ছিল ওদেরকে এ ধরনের আজাব দেওয়া হচ্ছে এতটুকু পর্যন্ত আলোচনা রইল ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে মেয়েরাজের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান যারা সুনুত পড়ে না তারা সুনত পড়লেন ফ্যানগুলো চালিয়ে দেবে কারণ গেছে না